আইসা রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন মাকজুম গোত্রের এক নারী চুরি করেছিল তখন তারা বলল এ ব্যাপারে কে নাবি সাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলতে পারবে কিন্তু তাদের মধ্যে কেউই কথা বলার সাহস করল না উসামা রদিল্লাহ তালাহু এ সম্পর্কে তার সঙ্গে আলোচনা করলেন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন বনি ইসরায়েল তাদের গণ্যমান্য পরিবারের কেউ চুরি করলে তাকে ছেড়ে দিত এবং দুর্বল কেউ চুরি করলে তার হাত কেটে দিত ফাতিমা রদিল্লাহ তাল্লাহা হলেও অবশ্যই আমি তার হাত কেটে ফেলতাম